আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ করার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন গরিব দুঃখী সহায়হীনের মুখে হাসি ফোটাবার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন শিশুর তরে সাজানো কানুন রবে থরে থরে আমাদের স্বপ্ন শিশুর তরে সাজানো কানুন রবে থরে থরে আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন গরিব দুঃখী সহায়হীনের মুখে হাসি ফোটাবার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন করবে না আর কারো সর্বনাশ আমাদের স্বপ্ন এসিড ত্রাস করবে না আর কারো সর্বনাশ আমাদের স্বপ্ন এসিড ত্রাস করবে না আর কারো সর্বনাশ আমাদের স্বপ্ন সকল বন নিরাপত্তা পাবে পথ চলা আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের আস্থা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন গরিব দুঃখী সহায়হীনের মুখে হাসি ফোটাবার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সম্পদ যেন পাহাড় সমান কারো পাহাড় সমান কারো হয় না হেন আমাদের স্বপ্ন সম্পদ যেন পাহাড় সমান কারো হয় না হেন আমাদের স্বপ্ন বঞ্চিত জানে দিতে হবে তাকে যেটুকু পাবার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়া আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়া আমাদের স্বপ্ন বিভেদ ভুলে মিলনের হিমালয় গর্ব তুলে আমাদের স্বপ্ন বিভেদ ভুলে মিলনের হিমালয় গর্ব তুলে আমাদের স্বপ্ন বিভেদ ভুলে মিলনের হিমালয় আশা ভুলে আশার প্রদীপ শিখা জ্বালানো আবার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন গরিব দুঃখী সহায় হেনার মুখে হাসি ফোটাবার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সকল কালো নতুন আলোয় যেন দেখাবে ভালো আমাদের স্বপ্ন সকল কালো নতুন আলোই যেন দেখাবে ভালো আমাদের স্বপ্ন সকল কালো নতুন আলোই যেন দেখাবে ভালো আসবে কোকিল ডাকা ফাগুন আবার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন গরিব দুঃখী সহায়হীনের মুখে হাসি ফোটাবার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ গড়ার আমাদের স্বপ্ন সমতা সবার আমাদের স্বপ্ন দেশ